কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে কি প্রচন্ড টর্চার এই গরমে নাকি শরবত খাওয়া যাবে না কারণ তাতে মর্গের বরফ ব্যবহার হচ্ছে কিন্তু গরমে তো ঠান্ডা কিছু একটা চাই চাই আজকাল না হয় ছোট ছোট পানের দোকানেও ফ্রিজ আছে আপনি ঝপ করে একটা কোল্ড ড্রিঙ্ক মেরে দিতে পারেন কিন্তু ভেবে দেখুন তো আজ থেকে দুশো বছর আগে ইলেকট্রিসিটির আগে রেফ্রিজারেটরের আগে কলকাতায় কি হতো আমাদের মতো নেটিভরা না হয় গরমে অভ্যস্ত কিন্তু সাহেবরা তো এসেছে ঠান্ডার দেশ থেকে তাদের তো বরফ চাইই চাই ইনফ্যাক্ট তখনকার দিনে সাহেবদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে কলকাতায় জল খেলেই শরীর খারাপ হবে তাই তেষ্টা পেলে তুমি কি খাবে না বিয়ার তো সেটাও তো ঠান্ডা করতে হবে বরফ কই নৌকোয় হুগলি আইস বলে একটি পদার্থ আসতো কলকাতায় চুঁচড়ো মানে ছিনসোরা থেকে বছরে চার মাস তৈরি হতো এই হুগলি আইস মাটির হাঁড়িতে জল ঢেলে খড়ে মুড়ে সেটাকে রেখে দেওয়া হতো ঠান্ডা হাওয়ায় তা একটু জমতো বটে কিন্তু ঠিক আইস হতো না স্লাশের মতো একটা ব্যাপার হতো এবং তা বেজায় নোংরা মানে ঠান্ডা কিন্তু খাওয়ার অযোগ্য মানে মার্কেটে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই একজন আমেরিকান দেখলেন দুর্দান্ত অপরচুনিটি তার নাম ফ্রেডরিক টিউডার নিবাস বস্টন ম্যাসাচুসেটস এবং তার মাথায় এলো একটা দারুণ আইডিয়া নিউ ইংল্যান্ড অঞ্চলে তার বাবার প্রচুর জমি জমিতে প্রচুর পুকুর শীতকালে সেই পুকুরের জল তো এমনিতেই জমে বরফ হয়ে যায় ঘ্যাঁচ ঘ্যাঁচ করে করার দিয়ে বরফ কাটো জাহাজের পেটের ভেতর সডাস্ট মানে কাঠের গুঁড়ো দিয়ে ইনসুলেট করা ঘর বানাও তার ভেতরে পুরো বরফ আর ব্যাস পাঠিয়ে দাও গরমের দেশে six September eighteen thirty three Tuscany বলে একটি জাহাজ পৌঁছলো কলকাতায় চার মাস আগে বেরিয়েছিল আমেরিকা থেকে পেটে নিয়ে একশো আশি টান বরফ আস্তে আস্তে আশি টান গলে গেছে কিন্তু একশো টান বরফ কি কম গুরু পাউন্ডের দাম চার আনা এবং তা হু হু করে বিক্রি হতে শুরু করলো সাহেবরা তো উত্তেজনায় টিউডারের বরফের জন্য একটা আইস হাউসই বানিয়ে ফেললো হেয়ার স্ট্রিটে আজকে স্মল কজেস কোর্টের পশ্চিম দিকে কলকাতার সেই আইস হাউস আজ আর নেই কিন্তু চেন্নাই গেলে আপনি তাদের আইস হাউস আজও দেখতে পাবেন আর জিনিসটা বানাতে কিন্তু একটা পয়সাও খরচ হয়নি টিউডারের পুকুরের বরফ তুলে নিলেই হলো কাঠের গুঁড়ো হলো সমিলের বাই প্রোডাক্ট আর তার ওপর সব বরফ বিক্রি হয়ে গেলে খালি আইস শিপে মাল বোঝাই করে ফেরত পাঠানো যাবে আমেরিকা শুধু কলকাতায় বরফ পাঠিয়ে তখনকার দিনে টিউডার প্রফিট করেছিলেন দু লক্ষ ডলারের বেশি মানে বরফের জন্য কোল্ড হার্ড ক্যাশ কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dwip